শঙ্কিত وهذا ذكر مبارك أنزلناه أفأنتم له منكرون এবং এটা একটা বরকতময় উপদেশ যা আমি নাজিল করেছি অতএব তোমরা কি একে অস্বীকার করো ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين আমি ইতিপূর্বে ইব্রাহিমকে তার সৎ পন্থা দান করেছিলাম এবং আমি তার সম্পর্কে সম্যক পরিজ্ঞাত আছি إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বললেন এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজারী হয়ে আছো তারা বলল আমরা আমাদের বাপদাদাকে এদের পূজা করতে দেখেছি قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين তিনি বললেন তোমরা প্রকাশ্য গোমরাহিতে আছো এবং তোমাদের বাপ দাদারাও তারা বলল তুমি কি আমাদের কাছে সত্য সহ আগমন করছো না তুমি কৌতুক করছো قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين তিনি বললেন না তিনি তোমাদের পালন কর্তা যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের পালন কর্তা যিনি এগুলো সৃষ্টি করেছেন এবং আমি এই বিষয়েরই সাক্ষ্যদাতা وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين আল্লাহর কসম যখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা অবলম্বন করব فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون অতপর তিনি সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন তাদের প্রধানটি ব্যতীত যাতে তারা তার কাছে প্রত্যাবর্তন করে قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين তারা বলল আমাদের উপাস্যদের সাথে এরূপ ব্যবহার কে করল সে তো নিশ্চয়ই কোনো জালিম قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم কতক লোকে বলল আমরা এক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 من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون তিনি বললেন তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের কোনো উপকারও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না ধিক তোমাদের জন্য এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদের জন্য তোমরা কি বোঝো না قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين তারা বলল একে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم আমি বললাম হে অগ্নি তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও وأرادوا به كيدا فجعلناهم الأخسرين তারা ইব্রাহিমের বিরুদ্ধে ফন্দি আটতে চাইল অতপর আমি তাদেরই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين আমি তাকে ও লুতকে উদ্ধার করে সেই দেশে পৌঁছিয়ে দিলাম যেখানে আমি বিশ্বের জন্য কল্যাণ রেখেছি ووهبنا له إسحاق ويعقوب نافلة وكلا جعلنا صالحين আমি তাকে দান করলাম ইসহাক ও পুরস্কার স্বরূপ দিলাম ইয়াকুব এবং প্রত্যেককেই সৎকর্ম পরায়ণ করলাম وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين আমি তাদেরকে নেতা করলাম তারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করতেন আমি তাদের প্রতি ওহি করলাম সৎকর্ম করার নামাজ কায়েম করার এবং জাকাত দান করার তারা আমার ইবাদতে ব্যাপৃত ছিল ولوطا آتيناه حكما وعلما ونجيناه من القرية التي كانت تعمل الخبائث إنهم كانوا قوم سوء فاسقين এবং আমি লুতকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাকে ওই জনপদ থেকে উদ্ধার করেছিলাম যারা নোংরা কাজে লিপ্ত ছিল তারা মন্দ ও নাফরমান সম্প্রদায় ছিল وأدخلناه في رحمتنا إنه من الصالحين আমি তাকে আমার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেছিলাম সে ছিল সৎকর্মশীলদের একজন ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم এবং স্মরণ করুন নুহকে যখন তিনি এর পূর্বে আহ্বান করেছিলেন তখন আমি তাঁর দোয়া কবুল করেছিলাম অতপর তাঁকে ও তাঁর পরিবারবর্গকে মহাসংকট থেকে উদ্ধার করেছিলাম ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين এবং আমি তাকে ওই সম্প্রদায়ের বিপক্ষে সাহায্য করেছিলাম যারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করেছিল নিশ্চয়ই তারা ছিল এক মন্দ সম্প্রদায় অতপর আমি তাদের সবাইকে নিমজ্জিত করেছিলাম وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين এবং স্মরণ করুন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 আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমি কল্যাণ দান করেছি আমি সব বিষয়ে সম্মুখ অবগত আছি ومن الشياطين من يغوصون له ويعملون عملا دون ذلك وكنا لهم حافظين এবং অধীন করেছি শয়তানদের কতককে যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য আরো অনেক কাজ করত আমি তাদেরকে নিয়ন্ত্রণ করে রাখতাম وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين এবং স্মরণ করুন আয়ুবের কথা যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবার বর্গ ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين এবং ইসমাইল ইদ্রিস ও জুলকিফলের কথা স্মরণ করুন তারা প্রত্যেকে ছিলেন সবরকারী وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين আমি তাদেরকে আমার রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলাম তারা ছিলেন সৎকর্মপরায়ণ وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين এবং মাছওয়ালার কথা আলোচনা করুন যখন তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন অতপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারব না অতপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি নির্দোষ আমি গুনাহকার فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এমনি ভাবেই বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين এবং জাকারিয়ার কথা আলোচনা করুন যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল হে আমার পালনকর্তা আমাকে একা রেখো না তুমি তো উত্তম ওয়ারিস فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين অতপর আমি তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত والتي أحصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وبنها وجعلناها وبنها آية للعالمين এবং সেই নারীর কথা আলোচনা করুন যে তার কাম প্রবৃত্তিকে বসে রেখেছিল অতপর আমি তার মধ্যে আমার রুহ ফুকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্য নিদর্শন করেছিলাম إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون তারা সকলেই তোমাদের ধর্মের একই ধর্মে তো বিশ্বাসী সবাই এবং আমি তোমাদের পালন কর্তা অতএব আমার বন্দি কি করো এবং মানুষ তাদের কার্যকলাপ দ্বারা পারস্পরিক বিষয়ে ভেদ সৃষ্টি করেছে প্রত্যেকেই আমার কাছে প্রত্যাবর্তিত হবে فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون অতপর যে বিশ্বাসী অবস্থায় সৎকর্ম সম্পাদন করে তার প্রচেষ্টা অস্বীকৃত হবে না এবং আমি তা লিপিবদ্ধ করে রাখি فحرام على قرية أهلكناها أنهم لا يرجعون حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون যেসব জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি তার অধিবাসীদের ফিরে না আসা অবধারিত যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে বন্ধন মুক্ত করে দেয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين অমোঘ প্রতিশ্রুত সময় নিকটবর্তী হলে কাফিরদের চক্ষু উচ্চে স্থির হয়ে যাবে হায় আমাদের দুর্ভাগ্য আমরা এ বিষয়ে বেখবর ছিলাম বরং আমরা গোনাহকারী ছিলাম إنكم وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা করো সেগুলো দোজখের ইন্ধন তোমরাই তাতে প্রবেশ করবে لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون এই মূর্তিরা যদি উপাস্য হতো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 করেছি এবং আমি জানি না তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে তা নিকটবর্তী না দূরবর্তী তিনি জানেন যে কথা সশব্দে বলো এবং যে কথা তোমরা গোপন করো وإن أدري لعله فتنة لكم ومتاع إلى حين আমি জানি না সম্ভবত বিলম্বের মধ্যে তোমাদের জন্য একটি পরীক্ষা এবং এক সময় পর্যন্ত ভোগ করার সুযোগ قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون পয়গম্বর বললেন হে আমার পালনকর্তা আপনি নায়ানক ফয়সালা করে দিন আমাদের পালনকর্তা তো দয়াময় তোমরা যা বলছো সে বিষয়ে আমরা তার কাছেই সাহায্য প্রার্থনা করি